জীবন্তরের সাথে সাথে স্বপ্নের পরিবর্তন উষার সাথে স্বপ্ন জাগে গর্বভুবন রঙিন সাজ সময় বলে স্বপ্নের বাজে নয়তো ধরা হয়তো ভুবন স্বপ্ন জুড়ে স্বপ্নগুলো রইব পড়ে ছত্র ধরার জীবন তোমার বিদায় নেবে মলিন করে সব হারিয়ে দৃশ্যকারে পড়বে তুমি অপার হ্যাঁ বন্ধুরা আব্দুল আনসারি কণ্ঠে হাই রে দুনিয়া দায় হাই রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না হাই রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না কিছু আমার ভালো লাগে না রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না মন কারনাকির ধরবে কোষে সওয়াল করবে কাছে বসে মন কারনাকির ধরবে কোষে সওয়াল করবে কাছে বসে সঠিক জবাব না পাইলে দিবে যন্ত্রণারে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না হাই রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না কিছু আমার ভালো লাগে না রে দুনিয়া বাদারি কিছু আমার ভালো লাগে না কত জনি চলছে হেসে সাধু দরবেশেরি বেশে কত জনি চলছে হেসে সাধু দরবেশেরি বেশে নামাজ পর্দা কিছুই লাগে না রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না হায় রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না কিছু আমার ভালো লাগে না রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না ক্ষমতা ওই লুভে পড়ে মানুষ মারে গুলি করে ক্ষমতার লুভে পড়ে মানুষ মারে গুলি করে হত্যা করা বড় যে গুণারে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না মরার পরে কবর হবে আসল ঠিক ঠিকানারে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না কিছু আমার ভালো লাগে না রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না ভাই বোনার বন্ধু স্বজন সবাই আমার দেখবে মরণ ভাই বোন আর বন্ধু স্বজন সবাই আমার দেখবে মরণ কেউ আমায় ফেরাতে পারবে না রে দুনিয়াদারি কিছুই আমার ভালো লাগে না কিছু আমার ভালো লাগে না রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না হাই রে দুনিয়াদারি কিছু আমার ভালো লাগে না